بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم বিসমিল্লাহ রহমান রহিম প্রশংসা আল্লাহরই জন্যে যিনি আকাশসমূহ ও পৃথিবী নির্মাতা এবং ফেরেশতাদেরকে বাণীবাহক নিয়োগকারী এমন সব ফেরেশতা যাদের দুই দুই তিন তিন ও চার চারটি ডানা আছে নিজের সৃষ্টির কাঠামোয় তিনি যেমনটি চান বৃদ্ধি করেন নিশ্চয় আল্লাহ সব জিনিসের ওপর শক্তিমান আল্লাহ যে রহমতের দরজা মানুষের জন্য খুলে দেন তা রুদ্ধ করার কেউ নেই এবং যা তিনি রুদ্ধ করে দেন তা আল্লাহর পরে আর কেউ খোলার নেই তিনি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 সন্ধান করো এবং তার প্রতি কৃতজ্ঞ হও يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم, بشرككم ولا ينبئك مثل خبير তিনি দিনের মধ্যে রাতকে এবং রাতের মধ্যে দিনকে প্রবেশ করিয়ে নিয়ে আসেন চন্দ্র সূর্যকে তিনি অনুগত করে রেখেছেন এসব কিছু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে যাচ্ছে এ আল্লাহই তোমাদের রব রাজত্ব তাঁরই তাকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকছ তারা তো একটি শুকনো ভূমির অধিকারী নয় তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনতে পারে না এবং শুনে নিলেও তোমাদের কোনো জবাব দিতে পারে না এবং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 তাদেরকে শোনাতে পারো না যারা কবরে সাইত রয়েছে ইন আনতা ইল্লা নাযীর ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা أمة إلا خلا فيها نذير وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير তুমি তো একজন সতর্ককারী মাত্র আমি তোমাকে সত্য সহকারে পাঠিয়েছি সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে আর এমন কোনো সম্প্রদায় অতিক্রান্ত হয়নি যার মধ্যে কোনো সতর্ককারী আসেনি এখন এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে থাকে তাহলে এদের পূর্বে অতিক্রান্ত লোকেরাও মিথ্যা আরোপ করেছিল তাদের কাছে এসেছিল তাদের রসুলগণ সুস্পষ্ট প্রমাণাদি সহিফা ও দীপোজ্জ্বল হৃদায়ত দানকারী কিতাব নিয়ে তারপর যারা মানেনি তাদেরকে আমি পাকড়াও করেছি এবং দেখে নাও আমার শাস্তি ছিল কেমন কঠোর ألم تر أن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 চিৎকার করে করে বলবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে নাও আমরা সৎ কাজ করব আগে যে কাজ করতাম তা থেকে আলাদা তাদেরকে জবাব দেয়া হবে এই বলে আমি কি তোমাদের এতটুকু আয়ুষ্কাল দান করিনি যে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত আর তোমাদের কাছে সতর্ককারীও এসে গিয়েছিল এখন স্বাদ আস্বাদন করো জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا নিঃসন্দেহে আল্লাহ আকাশ ও পৃথিবীর সমস্ত গোপন বিষয় অবগত তিনি তো অন্তরে গোপন রহস্য জানেন তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এখন যে কেউ কুফুরি করবে তার কুফুরির দায়ভার তার উপরই পড়বে এবং কাফেরদের কুফুরি তাদেরকে এছাড়া আর কোন উন্নতি দান করে না যে তাদের রবের ক্রোধ তাদের উপর বেশি বেশি করে উৎক্ষিপ্ত হতে থাকে এবং কাফেরদের জন্যে ক্ষতি বৃদ্ধি ছাড়া আর কোনো উন্নতি নেই قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا হে নবী তাদেরকে বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যেসব শরীরকে ডাকো কখনো কি তোমরা তাদেরকে দেখেছ আমাকে বলো তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা আকাশসমূহে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 তারা দুনিয়ার প্রত্যেক জাতির তুলনায় বেশি সৎ পথের অনুগামী হতো কিন্তু যখন সতর্ককারী তাদের কাছে এলো তখন তার আগমন তাদের মধ্যে সত্য থেকে পলায়ন ছাড়া আর কোনো জিনিসের বৃদ্ধি ঘটায়নি তারা পৃথিবীতে আরও বেশি অহংকার করতে থাকে এবং দুষ্ট চাল চালতে থাকে অথচ দুষ্ট চাল তার উদ্যোক্তাদেরকেই ঘিরে ফেলে এখন তারা কি পূর্বের জাতিদের সাথে আল্লাহ যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তাদের সাথে অনুরূপ পদ্ধতিরই অপেক্ষা করছে যদি কথাই হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর পদ্ধতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না এবং কখনো আল্লাহর বিধানকে তার নির্ধারিত পথ থেকে হটে যেতেও তুমি দেখবে না أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا وكانوا أشد منهم قوةً وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابه من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا তারা কি পৃথিবীতে কখনো চলাফেরা করেনি যার ফলে তারা তাদের পূর্বে যারা চলে গেছে এবং যারা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তাদের পরিণাম দেখতে পেত আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দেবার মতো কোনো জিনিস নেই তিনি সব কিছু জানেন এবং সব জিনিসের ওপর ক্ষমতাশালী যদি কখনো তিনি লোকদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে কোনো প্রাণ সত্তাকে জীবিত ছাড়তেন না কিন্তু একটি নির্ধারিত সময় পর্যন্ত তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন তারপর যখন তাদের সময় পুরা হয়ে যাবে তখন আল্লাহ তার বান্দাদেরকে দেখে নেবেন